ইবনু আব্বাস রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি এবং হুর ইবনু কায়স ইবনু হিসান আল ফাজারির মধ্যে মুসা আল্লাহ সাল্লাম এর সম্পর্কে বাদানুবাদ হল ইবনু আব্বাস রদিল্লাহ তাল্লাহ্ন বললেন তিনি ছিলেন খেজার ঘটনাক্রমে তখন তাদের পাশ দিয়ে উবাই ইবনু কাব রদিল্লাহ তাল্লাহ্ন যাচ্ছিলেন ইবনু আব্বাস রদিল্লাহ তাল্লাহ্ন তাকে ডাক দিয়ে বললেন আমি ও আমার এ ভাই মুসা আল্লাহ সাল্লাম এর সেই সহচর সম্পর্কে বাদানুবাদ করছি যার সাথে সাক্ষাৎ করার জন্য মুসা আল্লাহ সাল্লাম আল্লাহর নিকট পথের সন্ধান চেয়েছিলেন আপনি নবী সাল্লাহ সাল্লামকে তার সম্পর্কে কিছু বলতে শুনেছেন কি তিনি বললেন হ্যাঁ আমি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি একদা মুসা আল্লাহ সাল্লাম বনি ইসরায়েলের কোনো এক মজলিসে উপস্থিত ছিলেন তখন তার নিকট জনৈক ব্যক্তি এসে বলল আপনি কাউকে আপনার চেয়ে অধিক জ্ঞানী মনে করেন কি মুসা আল্লাহ সাল্লাম বললেন না তখন আল্লাহ তালা মুসা আল্লাহ সাল্লাম এর নিকট ওয়াহি প্রেরণ করলেন হ্যাঁ আমার বান্দা খিজর অতপর মুসা আল্লাহ সাল্লাম তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য পথের সন্ধান চাইলেন অতপর আল্লাহ তালা মাছকে তার জন্য নিদর্শন বানিয়ে দিলেন এবং তাকে বলা হলো যখন তুমি মাছটি হারিয়ে ফেলবে তখন ফিরে যাবে কারণ কিছুক্ষণের মধ্যেই তুমি তার সাথে মিলিত হবে তখন তিনি সমুদ্রে সে মাছের নিদর্শন অনুসরণ করতে লাগলেন মুসা আল্লাহ সাল্লামকে তার সঙ্গী যুবক ইউসা ইবনু নুন বললেন কুরআন মজিদের ভাষায় আপনি কি লক্ষ্য করেছেন আমরা যখন পাথরের নিকট বিশ্রাম নিচ্ছিলাম তখন আমি মাছের কথা ভুলে গিয়েছিলাম শয়তানি তার কথা আমাকে ভুলিয়ে দিয়েছিল মুসা বললেন আমরা তো সেটারই সন্ধান করছিলাম অতপর তারা নিজেদের পদচিহ্ন অনুসরণ করে ফিরে চলল তারা খিজরকে পেলেন এ হলো তাদের দুজনের ঘটনা যা আল্লাহ তালা তার কিতাবে বিবৃত করেছেন